রাজ্যের ক্ষুধাজার দু চোখ জুড়ে তার কাছে নীতি কথা বলো রাজ্যের ক্ষুধাজার দু চোখ জুড়ে তার কাছে নীতি কথা বলো উঠতে বসতে তার নিচু বানি দিয়ে শাসাউ সোজা হয়ে চলো না না চলবে না চলবে না এ সমাজে তোমাদের এই নীতি পারো যদি হক কথা বলো চলবে না এ সমাজে তোমাদের এই নীতি আর যদি হক কথা বলো রাজ্যের ক্ষুধাজার দু চোখ জুড়ে তার কাছে নীতি কথা বলো রাজ্যের ক্ষুধাজার দু চোখ জুড়ে তার কাছে নীতি কথা বলো যেই অধুনা পুঁজিপতি হয়েছে কোটিপতি ভুখার অন্য জল কেড়ে পাপের অর্থ দিয়ে সাজায় পুষ্প বাগনগরে অট্টালিকা ঘরে যেই অধুনা পুঁজিপতি হয়েছে কোটিপতি ভুখার অন্য জল কেড়ে পাপের অর্থ দিয়ে সাজায় পুষ্প বাগনগরে অট্টালিকা ঘরে তার কাছে হাঁটু গেড়ে বিনয় ভঙ্গি করে তার কাছে হাঁটু গেড়ে বিনয় ভঙ্গি করে খুশিতে জিন্দাবাদ বলো না না চলবে না চলবে না এ সমাজে তোমাদের এই নীতি পারো যদি হক কথা বলো চলবে না এ সমাজে তোমাদের এই নীতি পারো যদি হক কথা বলো রাজ্যের ক্ষুধাজার দুচোখ জুড়ে তার কাছে নীতি কথা বলো রাজ্যের ক্ষুধাজার দুচোখ জুড়ে তার কাছে নীতি কথা বলো উঠতে বসতে তার নিচু বাণী দিয়ে শাসাও সোজা হয়ে চলো না না চলবে না চলবে না এ সমাজে তোমাদের এই নীতি আরো যদি হক কথা বলো চলবে না এ সমাজে তোমাদের এই নীতি আরো যদি হক কথা বলো রাজ্যের ক্ষুধাজার দু চোখ জুড়ে তার কাছে নীতি কথা বলো মিথ্যে বেসাতি করে নীরবে জুলুম করে পড়েছ সাধু তার মুখোশ মিষ্টি কথার বানে ভুলিয়ে বালিয়ে সব ফুলাও স্বপ্নের ফানুষ মিথ্যে বেসাতি করে নীরবে জুলুম করে পড়েছ সাধু তার মুখোশ মিষ্টি কথার বানে ভুলিয়ে বালিয়ে সব ফুলাও স্বপ্নের ফানুষ ওই তো জেগেছে দেখো বঞ্চিত যত সব ওই তো জেগেছে দেখো বঞ্চিত যত সব আর নয় মুখোশটা খোলো না না চলবে না চলবে না এ সমাজে তোমাদের এই নীতি পারো যদি হক কথা বলো চলবে না এ সমাজে তোমাদের এই নীতি পারো যদি হক কথা বলো রাজ্যের ক্ষুধাজার দু চোখ জুড়ে তার কাছে নীতি কথা বলো রাজ্যের ক্ষুধাজার দু চোখ জুড়ে তার কাছে নীতি কথা বলো উঠতে বসতে তার নাকানি চুবানি দিয়ে শাসাও সোজা হয়ে চলো না না চলবে না চলবে না এ সমাজে তোমাদের এই নীতি আর যদি হক কথা বলো চলবে না এ সমাজে তোমাদের এই নীতি আর যদি হক কথা বলো চলবে না এ সমাজে তোমাদের এই নীতি পারো যদি হক কথা বলো